আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ সম্বনের পথে মোরা সম্বনের পথে মোরা সম্বনের পথে মোরা ছুটে চলবো আমরণ হো হো আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ সম্মনে পথে মোরা সম্মনে পথে মোরা ছুট চলবো আমরণ হো হো আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ এই পৃথিবীর দিকে দিকে ছড়াব মোরা কোরআনে দাল অপসংস্কৃতির পথ মাড়িয়ে দূর করিব যত আধার কালো এই পৃথিবীর দিকে দিকে ছড়াব মোরা কোরআনে আলো অপসংস্কৃতির পথ মাড়িয়ে দূর করিব যত আধার কালো এই পৃথিবীর দিকে দিকে ছড়াবো মোরা কোরআনের আলো অপসংস্কৃতির পথ মারিয়ে দূর করিব যত অধর কালো আল্লাহ রসুলের পথ চলতে আল্লাহ রসুলের পথ চলতে আল্লাহ রসুলের পথ চলতে দুঃখ বেথা যত করব বরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ সামনে পথে মোরা সামনে পথে মোরা ছুটে চলব অমরণ হো হো আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ জাগরণ আমরা জাগরণ আমরা জাগরণ আমরা জাগরণ জাগরণ জাগরণ জাগরণ